রোজ প্রতিদিন তোমার নামে গাই প্রেমেরি গান দাও সারা দাও আমার প্রেমে হে প্রভু রহমান রোজ প্রতিদিন তোমার নামে গাই প্রেমেরি গান দাও সারা দাও আমার প্রেমে হে প্রভু রহমান দাও সারাহে মহান দাও সারাহে মহান দাও সারাহে মহান দাও সারাহে মহান দাও মহান মহান রোজ প্রতিদিন তোমার নামে গাই প্রেমেরি গা দাও সারা দাও আমার প্রেমে হে প্রভু রহমান রোজ প্রতিদিন তোমার নামে ঝিনুক মালা সাগর মাঝে তসবি জপে তোমার নামে মৌমাছিরাও ফুলের বনে গুনগুনিয়ে গায় মধুর সুরে ঝিনুক মালা সাগর মাঝে তসবি জপে তোমার নামে মৌমাছিরাও ফুলের বনে গুনগুনিয়ে গায় মধুর সুরে গায় তোমারি গান দাও সারা হে মহান দাও সারা হে মহান রোজ প্রতিদিন তোমার নামে গাই প্রেমেরি গান দাও সারা দাও আমার প্রেমে হে প্রভু রহমান রোজ প্রতিদিন তোমার নামে অধমে বান্দাই গানের মাঝে দিন রজনী তোমায় খুঁজে দাও দিশা দাও আলোর পথে এই মিনতি তোমার তরে অধমে বান্দাই গানের মাঝে দিন রজনী তোমায় খুঁজে দাও দিশা দাও আলোর পথে এই মিনতি তোমার তরে দাও দিশা হে মহান দাও সারা হে মহান দাও সারা হে মহান রোজ প্রতিদিন তোমার নামে গাই প্রেমেরি গা দাও সারা দাও আমার প্রেমে হে প্রভু রহমান দাও সারা হে মোহান দাও সারা হে মোহান দাও সারা হে মোহান রোজ প্রতিদিন তোমার নামে গোলাপ যাবা হাসনা হে না তোমার রহম দেখি তারার মেলায় বিচার দিনে হাসর মাঠে তোমার রহম দিও আর নিচে গোলাপ যাবা হাসনা হে নাই তোমার রহম দেখি তারার মেলায় বিচার দিনে হাসর মাঠে তোমার রহম দিও আর নিচে চাই দয়া হে মোহান দাও সারা হে মোহান দাও সারাহে মহান রোজ প্রতিদিন তোমার নামে গাই প্রেমের গান দাও সারা দাও আমার প্রেমে হে প্রভু রহমান রোজ প্রতিদিন তোমার নামে গাই প্রেমের গান দাও সারা দাও আমার প্রেমে হে প্রভু রহমান দাও সারা হে মহান দাও সারা হে মহান দাও সারা হে মহান দাও সারা হে মহান দাও সারা হে মহান দাও সারা হে মহান দাও সারা হে মহান دو شراہ مغام دو شراہ مغام